আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসলাত ওসালাম আল্লাহ আশরফিল আম্বিউল মুরসালিন নবীনা মোহাম্মদ আল্লাহ আলহি ও আসহাবিহি আজমাইন আম্মাবাদ সম্মানিত দর্শকবৃন্দ আমরা আলোচনা করছিলাম ইমাম আবু জাহর তহাবির রহমতুল্লাহ রচিত বয়ান এতকাদ আহলসুল জামা ইমাম তহাবির আকিদা নামে খ্যাত এই গ্রন্থটি নিয়ে ইমাম আবু জাহর তহাবির রহমতুল্লাহ আলাই আকিদার বিভিন্ন বিষয় আলোচনা করেছেন এই কিতাবটির বিভিন্ন অংশে আমরা সেটাকে ধারাবাহিকভাবে সাজিয়ে আলোচনা করছিলাম প্রথমে আলোচনা করেছি আল্লাহ তালার উপর ইমানের বিষয়ে তিনি যা বলেছেন সেটা পরবর্তীতে মালাইকেদের উপর ইমান কিভাবে অর্জিত হবে তিনি কি বলেছেন সেটা আলোচনা করেছি গত কয়েকটি পর্বে আমরা আলোচনা করেছিলাম আল্লাহ নবী এবং রাসুলদের উপর নবী রাসুলদের যে সমস্ত কিতাব নাজিল করা হয়েছে সেগুলোর উপর ইমান কিভাবে সুসম্পন্ন হবে সেটার বিষয়ে আলোচনা করেছিলাম দর্শকবৃন্দ আমরা আলোচনার এক পর্বে বলেছিলাম যে আল্লাহ তালা পক্ষ থেকে এই কোরআন নাজিল করা হয়েছে এই কোরআন সর্বশেষ টেস্টামেন্ট সর্বশেষ বাণী এবং এর পরে আল্লাহ তালা দুনিয়ার মানুষের হেদায়তের জন্য আর কোনো বাণী নাজিল করেননি আল্লাহ তালা যখন ইচ্ছা তখন কথা বলেন তার কথা বলার কোনো শেষ নেই কোরআন করিমা আল্লাহ তালা বলেছেন যে তার কথার এই তার কথা কখনো শেষ হবে না কারণ এই তা তিনি হচ্ছেন স্রষ্টা তার কথার কোনো শেষ নেই তিনি সবসময় কুল্লাই অমিন হুয়া পিসান কাউকে উপরে উঠান কাউকে নিচে নামান তো কাউকে নির্দেশ দেন সেগুলো মানুষের জন্য তার নির্দেশনা চলছে এবং ফেরেস তারা সেই নির্দেশনা নিয়ে দুনিয়াতে ছড়িয়ে পড়েন সেগুলোকে বাস্তবায়ন করেন কিন্তু হেদায়তের বাণী হিসেবে যা আমাদের কাছে এসেছে তার মধ্যে কোরআন কারিম হচ্ছে সবশেষে এটা আল্লাহ তালা নিজে কথা বলেছেন মিনহু বাদা তার কাছ থেকে সেটা শুরু হয়েছে অর্থাৎ অন্য কোনো কাজ থেকে নয় আল্লাহ তালাই সেটা বলেছেন আমাদের ইমাম যে কথাটি বলেছেন সেটার ব্যাখ্যা আমরা প্রথমে করছি তিনি বলেছেন যে আল কোরআন কালামুল্লাহ কোরআন হচ্ছে আল্লাহর কালাম আল্লাহ তালা কথা বলেছেন আল্লাহ তালা কথা বলেছেন কোনো মানুষের কথা নয় কালামুল্লাহ যখন বলা হবে অর্থ হচ্ছে আল্লাহ কথা বলেছেন আর কথা কাকে বলে সেটা আমরা যদি না জানি তাহলে ভুল করব কথা হচ্ছে এমন জিনিস যেটা বের হয় যা অন্তরে থাকে সেটা কথা হয় না যা অন্তরে থাকে কথা হয় না কথা হতে হলে মুখ থেকে বের হয়ে পড়তে হয় এর আগ পর্যন্ত কথা হয়েছে মনের ভিতরে আছে সেটা কথা হয়নি এটা হতে পারে সেটাকে বলা হয় মনে আসছে বা কোনো জিনিস মনে উদয় উদয়িত হয়েছে অথবা বুদ্বুদ আকারে আসছে অথবা কুমন্ত্রণা আসছে অথবা চিন্তা আসছে এরকম কিছু হতে পারে কিন্তু যখনই কথা শব্দটি আসবে কালাম শব্দটি আসবে অর্থ হচ্ছে এটা বের হয়েছে ইবনি জিন্নি তার খাসায়াসের মধ্যে উল্লেখ করেছেন যে যতক্ষণ কোনো কিছু বের না হয় ততক্ষণ সেটাকে কালাম বলা যায় না কলাম বলা যায় না এই জন্য কোরআন হচ্ছে আল্লাহর কালাম অর্থাৎ তিনি সেটা স্পষ্টভাবে উচ্চারণ করেছেন তিনি বলেছেন বলার পরে মিনহু বাদা তার কাছ থেকে এসেছে শুরু হয়েছে তার কাছ থেকে অর্থাৎ অন্য কোনো মানুষ অন্য কোনো কাজ কারো কাছ থেকে আসে নাই যেটা পড়েছিল সেখান থেকে কেউ কুড়িয়ে নিয়েছে এরকম কোনো কথা বলা যাবে না বরং আল্লাহর পক্ষ থেকে সেটা আসছে তার কাছ থেকে শুরুটা হয়েছে তার কাছ থেকে মাঝখানে অন্য মাধ্যম হলেও শুরুটা তার কাছে যেমন যদি কোরআন আল্লাহ তালা কোরআন করিমের বলে থাকেন উচ্চারণ করে থাকেন সেটা মাঝখানে ফেরেস্তার কাছ মাধ্যম হয়ে রসুল্লাহ সালামের কাছে আসছে কিন্তু শুরু হয়েছে আল্লাহ তালার পক্ষ থেকে শুরুতে মিন বাদা তার কাছ থেকে সেটা আসছেন বেলা কাইফি এতিন ধরন নির্ধারণ করা যাবে না আমরা সেটা বলেছি ধরন নির্ধারণ করলে সেটা অন্যান্য ধরন কিভাবে নির্ধারণ আমরা তো সত্তাকেও দেখিনি তার সুতরাং যাকে দেখিনি তার সিফাত সম্পর্কে আমাদের কোনো ধারণা নেই এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করতে চাই প্রথমত কালামুল্লাহ আল্লাহর কালাম নিয়ে বহু বহু মতভেদ হয়েছে কালাম আল্লাহ তালা কথা বলতে পারেন কি না এই নিয়ে মতভেদ হয়েছে মতভেদ হয়েছে আহলসুল জামাতের মধ্যে কোনো মতভেদ নেই আসলে মতভেদ হয়েছে তাদের মধ্যে মত পার্থক্য করেছে তারাই যারা এই বিষয়ে পদভ্রষ্ট হয়েছে বিশেষ করে জাহমিয়া মর্তাজিলা এবং তাদের অনুসারী যারা ছিল পরবর্তীতে এখনও আছে বিভিন্ন জায়গায় তারা আল্লাহর কালামের বিভিন্ন অপব্যাখ্যা করে আল্লাহ তাল্লাহ কালামকে তারা অস্বীকার করেছে আল্লাহ তালা কালাম কথা বলা আল্লাহ তালা একটি গুণ এই গুণটি যারা অস্বীকার করবে তারা আসলে আল্লাহ তালার আল্লাহ তালার উপর প্রকৃত প্রকৃত ইমানদার নয় এই জন্য সরফে সালাহীন অথবা আহলসুনুল জামাত সবাই এই বিশ্বাস রাখে যারা সহি আহলসুনুল জামাতের সঠিক অনুসারী তারা এই বিশ্বাস রাখেন যে ইন্নালিল্লাহ তালা সিফাতে কালাম আল্লাহ তালার জন্য কথা বলার গুণটি অবশ্যই সাব্যস্ত করতে হবে ওয়াহিয়া সিফাতুন কয়মাতুন ভি এটা আল্লাহ তালার সাথে সম্পৃক্ত একটি গুণ যে গায়েরু বা এনাতিন আনহু তার থেকে আলাদা নয় আলাদা নয় লা লিত্তসফি বিহা কখন তিনি কথা বলার গুণে গুণে নিতে তার কোনো শুরু নেই ওয়ালা ইন্তেহা শেষও নেই অর্থাৎ সব তিনি তা তিনি যতক্ষণ আসেন আর গুণও ততক্ষণ আছে অর্থাৎ তিনি যেহেতু আগেও ছিলেন তিনি যেহেতু পরেও থাকবেন সবসময় হুয়াল আউয়াল ওয়াল আখের তিনি সব সর্বপ্রথম তিনি সর্বশেষ এর অর্থ হচ্ছে তার কথা বলার গুণটি প্রাচীন গুণ হ্যাঁ এবং তখন এর দ্বিতীয় অংশ হচ্ছে এটা যে তিনি গুণ তার আছে কিন্তু কখন কথা বলবেন সেটা যখন ইচ্ছা তার হয় তখন তিনি কথা বলেন আহলে সুনত জামাত ইজিনত আকিদা পোষণ করেন এটা যে আল্লাহ তালার গুণ কথা বল আল্লাহর একটি গুণ এটা তার নিজস্ব তার সত্তার সাথে জড়িত এবং তার থেকে আলাদা নয় এবং সেটা শুরুর কোনো শুরু কখন থেকে তিনি এই গুনে নিত এটার কোনো শুরু নাই অর্থাৎ এটা তিনি তিনি তিনি যেভাবে প্রথম তার গুণও সেভাবে তার সাথেই আছে ওয়ালা ইন্তেহা তার এই গুণের কোনো শেষ নেই তখন যখন ইচ্ছা তখন তিনি কথা বলেন যখন যখন তার মন যখন তার যখন তার কথা বলার ইচ্ছা হয় যখন কোনো কিতাব তিনি নাজিল করতে চান তখন তিনি কথা বলেন এবং তার কথা হচ্ছে সবচেয়ে উত্তম কালাম সবচেয়ে উত্তম কালাম রসুল্লাহ সাল্লাম যখনই খোদ বা দাঁড়াতেন এই জন্য বলতেন যে খায়রুল কালামে কালামুল্লাহ সবচেয়ে উত্তম কালাম হচ্ছে আল্লাহ তালার বাণী আল্লাহ তালার কথা হচ্ছে সবচেয়ে উত্তম কথা ওলা ইসবহু কালাম আল মাখলুকিন মানুষের কথার সাথে এর কোন রকমের কোন রকমের মিল নেই যেটা আমরা আমাদের ইমাম আবু জাফর তাহাবি বলেছেন যে মানুষের কথার সাথে তার কোন রকমের সামঞ্জস্যতা নেই সামঞ্জস্যতা নেই কারণ মানুষকে স্রষ্টাকে সৃষ্টির উপর কখনো কেয়াস করা যায় না তিনি যখন ইচ্ছা তিনি তখন কথা বলেন তা কার সাথে কথা বলেন ফেরের সাথে সাথে কথা বলেন রাসুলদের সাথে কথা বলেন বান্দাদের সাথে কথা বলবেন হাসরের দিনও তিনি কথা বলবেন মাধ্যম ব্যতীত এভাবে তিনি যখন ইচ্ছা যার সাথে কথা বলা তিনি সেভাবে কথা বলেন অর্থাৎ এটাকে বলা হয় যে কাদিম হাদ সাতুল আহাদ অর্থাৎ তিনি কথা বলার গুণে গুণান্বিত সবসময়ের জন্যই কিন্তু আবার যখন ইচ্ছা তখন কথা বলেন ওই সময়ের জন্য তিনি কথাটি বলেছেন যেমন ইয়া মুসা ইন্নি আনাল্লাহ ফারবুদনি হে মুসা আমি তোমার ইলা তুমি আমার তুমি আমার আবাদত করো কথাটি তিনি বলেছেন ওই সময় এর আগে তিনি কথা বলার গুণে গুণান্বিত কিন্তু তিনি এই কথাটি আগে কখনো বলেননি এই কথাটি ওই সময় বলেছেন আল্লাহর বাণীকে বলা হয় যে কাদিমাতুন্ন হাদাসাতুল আহাদ কাদিমাতুন্ন অর্থ তিনি আগে থেকে কথা বলার গুণে গুণান্বিত সর্বপ্রথম থেকে হুয়াল আউ্বাল যতদিন থেকে তিনি আসেন ততদিন থেকেই তিনি কথা বলার গুণে নিত প্রথম থেকেই এবং যতদিন তিনি থাকবেন অর্থাৎ আল্লাহ তালা যেহেতু চিরস্থায়ী তার কোনো শেষ নেই তিনি সবসময় কথা বলার গুণে গুণান্বিত কিন্তু এর মধ্যে একটি পার্থক্য হচ্ছে তখন তিনি কথা বলেন যখন মোহাম্মদ সাল্লা সাথে যখন কথা বলেছেন ম্যারাজের রাতেতে তার আগে তিনি এই কথাটি বলেননি ওই সময় তিনি এই কথাটি বলেছেন অর্থাৎ এটাকে বলা হয় হাদ হাজুল আহাদ বা বিশেষভাবে ওই সময়ে একক কথাটা তিনি ভিন্ন সময় যখন ইচ্ছা তখন বলেন যখন তিনি বান্দার সাথে কথা বলছেন ফেরেস্তাদের সাথে রাসুলদের সাথে বান্দাদের সাথে বিনা কোনো বিনা মাধ্যম ব্যতীত কথা বলতে চান তখন তিনি সেভাবে কথা বলেন আবার তিনি যদি চান যে বান্দাকে শোনাবেন কোনো কথা তার ফেরেস্তাদেরকে রাসুলদেরকে বিশেষ করে আখেরাতে তার বিশেষ বান্দাদেরকে একান্তভাবে নিয়ে কোনো কোনো বান্দাকে তিনি কথা শোনাবেন সেটাও তিনি করবেন অর্থাৎ ওই সময় তিনি কথা বলবেন এটা এখন বলছেন না তাহলে তার কথা বলার গুণটি প্রাচীন গুণ কিন্তু যখন ইচ্ছা তখন তিনি সে কথাটি বলবেন যেমন তিনি মুসা আলাহিসাল্লামের সাথে কথা বলেছেন তাকে গাছ গাছের কাছ থেকে ডেকেছেন এই যে ডাকার যে ডাকার যে শব্দ এই শব্দটি মুসাই আলাহিসাম তখনই শুনেছেন এর আগে আল্লাহ তালা এই কথাটি বলেননি অন্য অন্য কথা বলেছেন এই কথাটি তিনি ওই সময় বলেছেন যেমন যেমন তিনি আল্লাহ তালা আমাদের নবী মোহাম্মদ সাল্লা আলাইসাল্লামকে তিনি মেয়েরাজের রাত্রিতে ডেকে যে কথাগুলি বলেছেন সে কথাগুলি আগে বলেননি ওই সময় বলেছেন এখন তিনি সেই কথাগুলি আর বলছেন না সেগুলি ওই সময় বলেছিলেন তাহলে কোরআন করিম এর হচ্ছে কোরআন করিম হচ্ছে আল্লাহ যখন কথা বলার ইচ্ছা করছেন সেখানে তিনি কথাটা বলেছেন কিন্তু কথা বলার যে গুণটা এটা আল্লাহ তালার প্রাচীন গুণ সর্বপ্রাচীন গুণ এবং সেটা সর্ব সর্ব মানে অনন্ত অনন্ত গুণ অর্থাৎ এটা কোনোদিন শেষ হবে না এই গুণ তার স্থায়ী গুণ যে সত্তার সাথে সত্তার সাথে জড়িত গুণ এই গুণের কোনো শেষ নেই কিন্তু যখন তিনি ইচ্ছা করেন তখন তিনি কথা ভিন্নভাবে যার সাথে কথা বলার ইচ্ছা করেন তার সাথে তিনি কথা বলেন ফেরেস্তা বলেন মানুষ বলেন নবী রাসুলদের বলেন অত আখেরাতেও তিনি মানুষদেরকে ডেকে বিভিন্ন লোকদেরকে বিভিন্ন কথা বলবেন সেটা ওই সময়ের জন্য তিনি কথা বলবেন এটা হচ্ছে আল্লাহ তালার বাণী এই বাণীর কোনো শেষ নেই আল্লাহ তালার বাণীর কোনো শেষ নেই আল্লাহ তালার বাণীর মধ্যে আছে কোরআন তাওরাত ইঞ্জিল জাবুর এগুলি আল্লাহ তালার বাণী কোরআন তাওরাত ইঞ্জিল কোরআন আল্লাহর কথা তার সুরাও আল্লাহর কথা আয়াতগুলো কালেমাগুলো সবই আল্লাহ তালার বাণী তিনি হর শব্দ এবং অর্থ সহ কথাগুলি বলেছেন রসুল্লাহ সাল্লামের আগে কারো কাছে কিতাব নাজিল হয়নি মোহাম্মদ সাল্লাহ সাল্লামের কাছে কোরআন প্রথম নাজিল হয়েছে জিবরিল আলাইসাল্লামকে আল্লাহ তালা কোরআন শুনিয়েছেন আর জিবরিল আলাইসাল্লাম এই কোরআনকে মোহাম্মদ সাল্লাহ শুনিয়েছেন আর মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এই কোরআনকে সমস্ত উম্মদকে শুনিয়েছেন কিন্তু একটি কথা আমরা প্রথমে বলেছিলাম আমাদের ইমাম বলেছেন মিনহু বা দা তার কাছ থেকে এসেছে এর অর্থ হচ্ছে যে জিবরিল আলাইসাল্লাম এবং মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম বা আমরা যে কোরআন তেলাবাত করি এই কোরআন আমাদের পক্ষ থেকে না এটা আল্লাহর পক্ষ থেকে আসছে আমাদের কাছে শুধুমাত্র এটুকুই যে আমরা তাবলিগ এবং আদা অর্থাৎ আমরা প্রচার করি এবং সেটা বর্ণনা করি আরেকজনের কাছে তেমনিভাবে জিবরিল আলাহিসাল্লাম প্রচার করেছেন বর্ণনা করেছেন মোহাম্মদ সাল্লাহ সাল্লাম প্রচার করেছেন বর্ণনা করেছেন অন্যের কাছে পৌঁছে দিয়েছেন এটুকুই আমাদের দায়িত্ব কিন্তু মূল কথা হচ্ছে আল্লাহ তালা মূল কথা হচ্ছে আল্লাহ তালা এই কোরআন লাহ মাহফুজে লিপিবদ্ধ আছে সেটাই যে যেই কোরআন লাহ মাহফুজে লিপিবদ্ধ সেটাই আবার এই আমাদের সামনে কিতাব আকারে উপস্থিত আমাদের সামনে কিতাব আকারে উপস্থিত যে ব্যক্তি তেলাওয়াত করে যে ব্যক্তি তেলাওয়াত করে তার জিব্বা দিয়ে যা উচ্চারণ করা হয় সেটা এই কোরআনেই এবং তাদের শব্দ যদি যে বের হয় সেটাও এই কোরআনে এবং যেটা শুনি আমি আমাদের কানে যদি কোরআন কারিম তেলাওয়াত করে যদি শুনি সেটাও এই কোরআনই এটা যে এই কোরআন শব্দ যা লিখা হয় কেউ যদি কোনো তার কিতাবে লিখে বা কপি করে সেটা এই কোরআনেই লিখছে এবং যারা তাদের যন্ত্র দিয়ে যেটা ছাপাচ্ছে তারা এই কোরআনেই ছাপাচ্ছে এইটাই মানুষের অন্তরে সে হেফাজত আছে মানুষকে সংরক্ষণ করে থাকে তার মুখস্থ করে থাকে যারা কোরআন মুখস্থ করে তাদের অন্তরে এই কোরআনেই হেফাজত হয়ে সংরক্ষিত হয়ে আছে তাদের এই তাদের অন্তরের মধ্যে শব্দ এবং শব্দ এবং অর্থসহ তাদের অন্তরের ভিতরে সেটা সংরক্ষিত হয়ে আছে আল্লাহ তালা এই কোরআন যথার্থভাবে করেছে উচ্চারণ করেছেন আমাদের ইমাম বলতেছেন আন্নাহু কালামুল্লাহ তালা বিল হাকি কাহ বাস্তবেই আল্লাহর কালাম অন্য কোনো কালাম নয় অন্য কারো নয় তো এটা আল্লাহরই কালাম অন্য কেউ বলেছে এটা বললে সেটা কুফুরি হবে সেটা কাফের হবে যেমনিভাবে আমাদের ইমাম বলছেন যে কেউ যেটা বলে তাহলে কি হবে তাহলে সে আল্লাহ তালা তাদের সময় ধমক দিয়েছেন বলছেন যে তাকে তিনি সাকারে দিবেন জাহান নামে দিবেন জাহান নামে দিবেন সুতরাং এটা আল্লাহর এই কালাম তার কাছ থেকে এসেছে এবং তার কাছে ফিরে যাবে যখন সবশেষে ফিরে যাওয়ার দরকার হয় কোরআনে কারিম চলে যাবে তখন তার কাছেই ফিরে যাবে তখন কাগজ পড়ে থাকবে কিন্তু লেখা ভিতরের জিনিস সেটা আল্লাহর কাছে চলে যাবে মানুষের মুখ দিয়ে তখন আর কোরআন বের হবে না কারণ আল্লাহ তালা সেটা তখন উঠিয়ে নিয়েছেন কোরআন উঠে যাওয়া কেয়ামতের একটি আলামত সেটা সেটা আলোচনা আমরা ইনশাল্লাহ বিস্তারিত করব যখন কে আমাদের আলোচনা আমাদের সামনে আসবে এই কোরআন হচ্ছে একটি কোরআন এবং সেটা মুনাজ্জা আল্লাহর পক্ষ থেকে নাজিল করা কেউ অন্য কেউ দাবি করতে পারবে না তার কাছে আরেকটি আছে না কোরআন একটি কোরআন এইটাই এইটার ভিতরে বিভিন্ন কেরাত থাকতে পারে পড়ার ভিন্নতা থাকতে পারে কিন্তু শব্দ একই শব্দ একই কত হর কত বেশ বেশ কম হতে পারে কখনো কখনো হয়েছেও যেটা এই কোরআনে শব্দ একই কিন্তু উচ্চারণে কেউ সেটাকে ইমালা করেছে কেউ বা তা সরাসরি পড়েছে এটা হতে পারে কিন্তু কোরআন একই এর মধ্যে কোনো দ্বিতীয় আর কোনো কোরআন কেউ অন্যখান থেকে আনতে পারবে না এই কোরআন মাখলুক নয় সৃষ্ট নয় কারণ স্রষ্টার বাণী স্রষ্টার একটি গুণ গুণ কখনো সত্তা থেকে আলাদা করে সৃষ্ট বলা যায় না গুণকে কখনো আলাদাভাবে আলাদা কিছু আলাদা কিছু বলা যায় না গুণ সবসময় স্রষ্টা স্রষ্টার গুণ বা যিনি সত্তার গুণের সাথে সত্তা যেমন আছে গুণ তার গুণ আলাদা করে বলা ধরার কোনো সুযোগ নেই যেমনিভাবে আমার যেমন হাত আছে হাতকে বলতে পারেন আলাদা সত্তা না আমার মানুষ যেহেতু আছে মানুষের হাতও আছে আল্লাহ এটা আল্লাহ আল্লাহ আল্লাহর সাথে কোনো উদাহরণ দেওয়া যায় না কিন্তু আমরা বলার জন্য উদাহরণ বোঝানোর জন্য বলছি এটা যে সত্তা যেমন আছে তার কথাবার্তা তার কথাবার্তার গুণও তার আছে সেটা প্রথম দিন থেকে আছে সুতরাং এটাকে আলাদাভাবে কোনো মাখলুক বলার কোনো সুযোগ নেই সৃষ্ট বলার কোনো সুযোগ নেই কারণ এটা আল্লাহ তালারই বাণী আল্লাহ তালার গুণ আল্লাহ তালা একটি গুণ গুণ কখনো আলাদা হয় না গুণকে স্রষ্টার সাথে মিলিয়ে বলতে হবে যে স্রষ্টার একটি গুণ হচ্ছে কথা বলা কথা বলা কোরআনে করিম আল্লাহ তালার একটি গুণ আল্লাহ তালার একটি গুণ এটা মাখলুক নয় মাখলুক নয় যেভাবেই পড়ুক না কেন কেউ যে যে পড়তেছে পাঠ করতেছে অথবা যে উচ্চারণ করতেছে অথবা যে হ্যাবজ করতেছে অথবা যে লিখছে অথবা ছাপাচ্ছে অথবা যে তেলাওয়াত করতেছে অথবা যে বড় বড় অনুষ্ঠানে সেটা আলোচনা করছে সবই কিন্তু আল্লাহরই বাণী যে যেভাবে পারছে সেভাবে পড়ছে সেভাবে আলোচনা করছে কিন্তু বাণীটা মূল কথাটা হচ্ছে আল্লাহ তালার মূল কথাটা হচ্ছে আল্লাহ তালা আপনি এটা সহজভাবে বুঝতে পারেন বিদেশ থেকে আপনার যদি বাবা চিঠি লেখে আপনি যদি কোনো সেটাকে পড়েন আপনার কথা হয় না কার কথা হয় আপনার বাবার চিঠি হয় তেমনিভাবে দুনিয়াতে আল্লাহ তালার বাণী আমরা যেভাবে পড়ি না কেন যেভাবে সেটা উচ্চারণ করি না কেন আল্লাহরই বাণী এটা আমাদেরকে স্বীকার করতে হবে জিবরিল আলাহিসাল্লাম সেটা নিয়ে এসেছেন কিন্তু এটা জিবরিলের বাণী নয় অথবা রসুল্লাহাম সেটা উচ্চারণ করেছেন রসুলের বাণী রসুলের বাণী নয় রসুলের বাণীকে হাদিস বলবে জিবরিলের আরও বাণী আছে জিবরিল কথা বলেছেন রসুল্লাহ সাল্লাহামের সাথে বিভিন্ন সময় সেগুলো কথা সেগুলো তাদের থেকে কিন্তু আল্লাহর পক্ষ থেকে যা আসছে কোরআনে কারিম সেটা আল্লাহর পক্ষ থেকে আসছে এবং আল্লাহর কাছে ফিরে যাবে আল্লাহরই কালাম আল্লাহরই বাণী যত রকমেই যত রকমে আমরা এটাকে উচ্চারণ করি না কেন সেটা আল্লাহরই বাণী থাকবে যতক্ষণ পর্যন্ত না সেটাকে পরিবর্তন পরিবর্তন করা হয় ইনশাআল্লাহ সেটা আসবে না কখনো কখন কারণ আল্লাহ তালা সে দায়িত্ব নিয়েছেন তিনি বলেছেন ইন্না নাহনুনাজ্দাল্লা দিকরা ও ইন্না আল্লাহ হাফিজুন এই দিকের আমি নাজিল করেছি আমরা নাজিল করেছি এবং আমরা এর হেফাজত করব আমরা এর হেফাজত করব সুতরাং বোঝা যাচ্ছে যে যে ব্যক্তি এই কোরআন শুনে কেউ যদি বলে যে কোরআন সৃষ্ট তাহলে সে কাফের হয়ে যাবে তাহলে সে কাফের হয়ে যাবে আল্লাহ তালা তাওরাতকে মুসার জন্য নিজ হাতে লিখেছেন মুসা আলাহিসাল্লামের জন্য নিজ হাতে লিখেছেন আদম সৃষ্টির চল্লিশ বছর আগে আদম সৃষ্টির চল্লিশ বছর আগে আর এই কোরআন করিম এই আল্লাহর কালাম কখনো ব্যাপক হয় কখনো অল্প হয় কখনো সংক্ষিপ্ত হয় এইভাবে আল্লাহ তাল্লাহ কালামকে বলা যাবে যে ব্যাপক আলাদাভাবে বলেছেন আল্লাহ তালার কালামের মধ্যে আছে তাওরাত আল্লাহর কালাম ইঞ্জিল আল্লাহর কালাম কোরআন আল্লাহর কালাম কোরআনকে তাওরাত মনে করা বা তাওরাতকে কোরআন মনে করা অথবা ইঞ্জিলকে তাওরাত মনে করা তাওরাতকে ইঞ্জিল মনে করা এটা ভ্রষ্টতা পদভ্রষ্টতা কারণ এর মধ্যে দেখা যাবে আমরা আলোচনা করব সামনে ইনশাল্লাহ যে কিছু মানুষ আছে যারা মনে করে থাকে যে কোরআন আল্লাহর মনের ভিতরে আছে যদি আরবিতে হয় এটা হয় উর্দুতে হলে ইংরেজিতে হলে এটা হবে অমুক ভাষা হলে এটা হবে অমুক ভাষা হলে এটা হবে এভাবে তারা বলে থাকে তারা পদভস্যতা আছে বরং আমাদেরকে বলতেই হবে যে কোরআনে করিম তাওরাত নয় তাওরাত কোরআন নয় ইঞ্জিল তাওরাত নয় তাওরাত ইঞ্জিল নয় অনুরূপভাবে জাবুর ইঞ্জিল নয় ইঞ্জিল জাবুর নয় এভাবে প্রত্যেকটা আল্লাহ তালা ভিন্ন ভিন্নভাবে কথা বলেছেন কোরআনে করিম আল্লাহর বাণী তিনি ফাতেহা দিয়ে সেটা শুরু করেছেন এবং নাচ দিয়ে শেষ করেছেন প্রত্যেকটা অংশ ভিন্ন ভিন্ন বলা যাবে যেগুলো আল্লাহর বাণী এগুলো আল্লাহ তালার বাণী আমরা ইনশাল্লাহ বিষয়ে আরও আলোচনা করব পরবর্তী আরেক পর্বে ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাতু